আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আফলা রদিল্লাহ তাল্লাহ্ন আমার সাক্ষাতের অনুমতি চাইলেন আমি অনুমতি না দেয় তিনি বললেন আমি তোমার চাচা অথচ তুমি আমার সঙ্গে পর্দা করছো আমি বললাম তা কীভাবে তিনি বললেন আমার ভাইয়ের স্ত্রী আমার ভাইয়ের মিলনজাত দুধ তোমাকে পান করিয়েছে আয়সা রদিল্লাহ তাল্লাহা বললেন এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আমি জিজ্ঞেস করলে তিনি বললেন আফলাহ রদিল্লাহ তাল্লাহ্ন ঠিক কথাই বলেছে তাকে অনুমতি দিও